কত নবী রসুল আউলিয়া একে একে গেলেন ধরা ছাড়িয়া লেখক কবি জ্ঞানী গুণী আরো খেত জন ক্ষণিকের লাগি কাউকে ছাড়েনি মরণ কত নবী রসুল আউলিয়া একে একে গেলেন ধরা ছাড়িয়া লেখক কবি জ্ঞানী গুনি আর খ্যাত জন খনিকের লাগি কাউকে ছাড়েনি মরণ তবু মায়া ছাড়েনি এই পৃথিবীর দুদিনের মিচে ভবে সবাই মুসাফির তবু মায়া ছাড়েনি এই পৃথিবীর দুদিনের মিচে ভবে সবাই মুসাফির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির ভাবো বসে একবার মরণের কথা খুলে দেখো আমলের হিসাবের খাতা ভাবো বসে একবার মরণের কথা খুলে দেখো আমলের হিসাবের খাতা সময় থাকিতে মমিন তুমি হরে সাবধান কোরআন হাদিসে আছে দেখো সব সমাধান সময় থাকিতে মুমিন তুমি হরে সাবধান কোরআন হাদিসে আছে দেখো সব সমাধান মনে প্রাণে হুকুম মানো আল্লাহ নবীর জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির কত নবী রাসুলি আউলিয়া একে একে গেলেন ধরা চাড়িয়া লেখক কবি জ্ঞানী গুণী আর খেত জন খনিকের লাগি কাউকে ছাড়েনি মরণ কত নবী রাসুলি আউলিয়া একে একে গেলেন ধরা ছাড়িয়া লেখক কবি জ্ঞানী গুণি আরো খেত জন খনিকের লাগি কাউকে ছাড়েনি মরণ তবু মায়া ছাড়েনি এই পৃথিবীর দুদিনের মিছে ভবে সবাই মুসাফির তবু মায়া ছাড়েনি এই পৃথিবীর দুদিনের মিছে ভবে সবাই মুসাফির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির ধন সম্পদ টাকা করি আরো গাড়ি বাড়ি মা বাবা ভাই বোন সুন্দরী নারী ধন সম্পদ টাকা করি আরো গাড়ি বাড়ি মা বাবা ভাই বোন সুন্দরী নারী কোনো কিছু সাথে যাবে না আখিতে থেকে লোনা জল থামবে না কোনো কিছু সাথে যাবে না আখিতে খেলো না জল থামবে না এ দুনিয়া হলো মোদের দুদিনের নীর জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির কত নবী রসুলি আউলিয়া একে একে গেলেন ধরা ছাড়িয়া লেখক কবি জ্ঞানী গুণী আরো খেত জন ক্ষণিকের লাগি কাউকে ছাড়েনি মরণ কত নবী রাসুলি আউলিয়া একে একে গেলেন ধরা ছাড়িয়া লেখক কবি গনি গুনি আরো খেত জন ক্ষণিকের লাগি কাউকে ছাড়েনি মরণ তবু মায়া ছাড়েনি এই পৃথিবীর দুদিনের মিচে ভবে সবাই মুসাফির তবু মায়া ছাড়েনি এই পৃথিবীর দুদিনের মিচে ভবে সবাই মুসাফির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির জীবন খাচার পাখিটা এক মিনিট নয় যে স্থির